কল কল সুর তুলে ছুটে চলি আমরা তরঙ্গ ডাক দিয়ে যাই শোনো গানে গানে মুক্ত বিহঙ্গ বিসমিল্লাহির রহমানির রহিম সুধী শ্রোতা আসসালামু আলাইকুম দক্ষিণ জনপদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন যশোরের তরঙ্গ শিল্পী গোষ্ঠী চাই সুস্থ সংস্কৃতি সুশীল সমাজ এই স্লোগানকে সামনে নিয়ে তরঙ্গশিল্পী গোষ্ঠী তার যাত্রা শুরু করেছিল দুই সালে অপসংস্কৃতির জোয়ারে যখন গোটা দেশ প্লাবিত তখন সুস্থ সংস্কৃতির চর্চা লালন ও বিকাশের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করে চলছে এই শিল্পী গোষ্ঠী তারই ধারাবাহিকতায় তরঙ্গশিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা চতুর্থ অডিও অ্যালবাম হৃদয়ের ক্যানভাসে